ধরা বুকে আমি আজ খুঁজে ফিরি তারে দেশের জন্যে যারা জীবন দিতে পারে এ দেশের জন্যে যারা জীবন দিতে পারে ধরা বুকে আমি আজ খুঁজে ফিরি তারে দেশের জন্যে যারা জীবন দিতে পারে এ দেশের জন্যে যারা জীবন দিতে পারে ধরা বুকে আমি আজ খুঁজে ফিরি তারে দেশের জন্য যারা জীবন দিতে পারে এ দেশের জন্য যারা জীবন দিতে পারে তিতুরই কেল্লা মাঝে স্বাধীনতার জন্য কত ভাই জীবন দিয়ে হয়েছিল ধন্য তিতুরই কেল্লা মাঝে স্বাধীনতার জন্য কত ভাই জীবন দিয়ে হয়েছিল ধন্য তিতুরই কেল্লা মাঝে স্বাধীনতার জন্য কত ভাই জীবন দিয়ে হয়েছিল ধন্য পলাশির ময়দানেতে খুনেরই মোহনাতে পলাশির ময়দানেতে খুনেরই মোহনাতে পলাশির ময়দানেতে খুনেরই মোহনাতে স্বাধীনতার সূর্য বুকে দেখেছিলাম যারে দেশেরও জন্যে যারা জীবন দিতে পারে এ দেশের জন্যে যারা জীবন দিতে পারে ধরা বুকে আমি আজ খুঁজে ফিরি তারে দেশেরও জন্যে যারা জীবন দিতে পারে এ দেশের জন্যে যারা জীবন দিতে পারে বান্ন আর একাত্তরে জীবন দিল যারা মরেনি মরেনি শহীদ হয়েছিল তারা ভালো আর একাত্তরে জীবন দিল যারা মরেনি মরেনি শহীদ হয়েছিল তারা ভালো আর একাত্তরে জীবন দিল যারা মরেনি মরেনি শহীদ হয়েছিল তারা স্বাধীনতার জন্য যারা সদা ছিল পাগল পারা স্বাধীনতার জন্য যারা সদা ছিল পাগল পারা স্বাধীনতার জন্য যারা সাদা ছিল পাগল পারা তাদেরই প্রয়োজন আজ জাতি খুঁজে ফিরে দেশেরও জন্য যারা জীবন দিতে পারে এ দেশের জন্য যারা জীবন দিতে পারে ধরা বুকে আমি আজও খুঁজে ফিরি তারে দেশেরও জন্য যারা জীবন দিতে পারে এ দেশের জন্য যারা জীবন দিতে পারে ধরা বুকে আমি আজ খুঁজে ফিরি তারে দেশের জন্য যারা জীবন দিতে পারে এ দেশের জন্য যারা জীবন দিতে পারে দেশের জন্য যারা জীবন দিতে পারে এ দেশের জন্য যারা জীবন দিতে পারে দেশের জন্য যারা জীবন দিতে পারে এ দেশের জন্য যারা জীবন দিতে পারে দেশের জন্য যারা জীবন দিতে পারে এ দেশের জন্য যারা জীবন দিতে পারে আহ্বান সুস্থ সংস্কৃতির বর্ণিল ক্যাম্পাস